নবী তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা কমলিওয়ালা তুমি কাউসারওয়ালা কমলিওয়ালা তুমি কাউসারওয়ালা তুমি শাহে মদিনা শাহে মদিনা শাহে শাহে মদিনা শাহে মদিনা কমলিওয়ালা তুমি কৌসারওয়ালা কমলিওয়ালা তুমি কৌসারওয়ালা বিশ্বভুবন সৃষ্টি হলো তোমার শিলাই চন্দ্র সূর্য গ্রহ রাজি সালাম জানা বিশ্বভুবন সৃষ্টি হলো তোমার শিলায় চন্দ্র সূর্য গ্রহ রাজি সালাম জানা বিশ্বভুবন সৃষ্টি হলো তোমার শিলায় চন্দ্র সূর্য গ্রহ রাজি সালাম জানা তোমার নামে দরুদ পরে আল্লাহ তালা কমলিওয়ালা তুমি কৌসারওয়ালা কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তুমি শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা কমলিওয়ালা তুমি কাউসারওয়ালা কমলিওয়ালা তুমি শুয়ে আছো রাসুল তুমি সোনার মাদিনায় এই অধমের সালাম যেন সেথায় পৌঁছায় শুয়ে আছো রাসুল তুমি সোনার মাদিনায় এই অধমের সালাম যেন সেথায় পৌঁছায় শুয়ে আছো রাসুল তুমি সোনার মাদিনায় এই অধমের সালাম যেন সেথায় পৌঁছায় রোজ হাসরে যেন তোমার সাফায়াত মিলে ধন্য হব তোমার হাতের কাউসার পিলে রোজ হাসরে যেন তোমার সাফায়াত মিলে ধন্য হব তোমার হাতের কাউসার পিলে রোজ হাসরে যেন তোমার সাফায়াত মিলে ধন্য হব তোমার হাতের কাউসার পিলে তুমি মোদের পার করিও পুল সিরাতের বেলা কমলিওয়ালা তুমি কাউসার ওয়ালা কমলিওয়ালা তুমি কাউসার ওয়ালা তুমি শাহে মাদিনা শাহে মাদিনা শাহে মাদিনা शाह मदीना शाह मदीना शाह मदीना कमली वाला तुम्ही कौसार वाला कमली वाला तुम्ही कौसार वाला कमली वाला तुम्ही कौसार वाला कमली वाला तुम्ही कौसार